أو تراد আমরা শাহ অলিউল্লাহ মুহাদ্দিসিল দেহলবি রহমাহুল্লাহর হজ্জাতুল্লাহিল বালিগার জিহাদ অধ্যায় থেকে পড়ছিলাম এই পর্যায়ে তিনি বলেন ওয়াজিবু আলাল ইমামি আন ইয়ানজুরা ফি আসবাবি জুহুরি শাওকাতিল মুসলিমিন ওয়া কতঈ আইদিল কুফারি আনহুম যিনি মানুষের ইমাম হবেন শাসক হবেন প্রতিনিধি হবেন তার জন্য কর্তব্য মুসলিমদের শক্তি প্রতিষ্ঠিত হওয়া এবং বিজয় অর্জিত হওয়ার উপকরণগুলোর প্রতি সে দৃষ্টি দিবে কাফেরদের হাত তাদের থেকে কেটে দেওয়ার ক্ষেত্রে সে দৃষ্টি দিবে কাফেররা যেন মুসলিমদের দিকে হাত প্রসারিত করতে না পারে ওয়াজে তাহিদা ওয়া তাম্মালা ফিদা আলিকা এই জন্য সে সর্বোচ্চ চেষ্টা ব্যয় করবে ফিকিরে লেগে থাকবে ফায়া ফালু মা আদ্দা ইলাইহি ইজিতিহাদুহু তার সর্বোচ্চ চেষ্টা যেই সিদ্ধান্তে তাকে পৌঁছিয়ে দেয় পৌঁছে দেয় সেই অনুযায়ী সে কাজ করবে মিম্মা অরিফা প্রচলিত নিয়ম অনুসারে সেই কার্যগুলি সে সম্পাদন করবে মিম্মা উরিফা হুয়া ও নাজিরুহু আনিন নবী সাল আলহি আসাল্লামা ও খুলাফা ইহি রদিয়াল্লাহ আনহুম যার হুবহু কর্ম অথবা সাদৃশ কর্ম রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবং খোলাফায় রাশিদিন থেকে জানা আছে মানে এই ধরনের ক্ষেত্রে খোলাফায় রাশিদিন রাসুল সাল্লাহ আলাইসলাম কী করতেন সেই কাজগুলো হুবহু সে করবে বা সময় উপযোগী সেই অনুযায়ী কাজগুলো সে করবে যেমন তখন ঘোড়া প্রস্তুতের প্রয়োজন ছিল তরবারি বানানোর প্রয়োজন ছিল মিনজানিক তারা বানিয়েছিলেন এখন সেইগুলোর বিকল্প এখন কি ঘোড়া সেই পর্যায়ের যুদ্ধ অস্ত্র হিসাবে আছে তরবারি সেই পর্যায়ের যুদ্ধ অস্ত্র হিসাবে আছে তখনকার মিনজানিক এটা বর্তমানে যুদ্ধ অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় কিন্তু সেইগুলোর বিকল্প সময় উপযোগী কি অস্ত্র রয়েছে নেই সেইগুলোর জন্য সে কী করবে সর্বোচ্চ চেষ্টা ব্যয় করবে লিআনাল ইমামা ইন্নামা জুয়াইলা লিমাসা লিহা ইমামকে ইমাম বানানো হয়েছে লোকদের সুবিধা তাদের ভালো কল্যাণ দেখার জন্য ওয়ালা তাতিমু ইল্লা বিদালিকা আর লোকদের কল্যাণ সাধন সে করতে পারবে না এই প্রস্তুত প্রস্তুতিগুলো ছাড়া ওয়াল আসলুফি হাজ আল বাব সিয়ারুন নবী সাল আলহি আসাল্লাম এই ক্ষেত্রে মূল ভিত্তি হল রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনচরিত রাসুল সাল্লাহ আলহিহামের যুদ্ধ যুদ্ধের প্রস্তুতি এইসব ওয়ানাহনু নাজকুরু হাসিল হাদিসিল বাব শ্রান্ত হাদিসের সারাংশ আমরা উল্লেখ করছি ইয়াজিব আইয়াস হানা মুসলিমদের সীমান্তগুলো এমন সেনাবাহিনী দিয়ে ভরপুর থাকা চায় যাদের দ্বারা পার্শ্ববর্তী লোকদের আক্রমণ থেকে মুসলিম দেশ সুরক্ষা সুরক্ষিত থাকবে যারা প্রতিহত করার জন্য যথেষ্ট হবে পরবর্তী যেসব জনপদ বা কাফের রাষ্ট্র রয়েছে তাদের ব্যাপারে যারা প্রতিরোধের জন্য যথেষ্ট হবে এই পরিমাণ সেনাবাহিনী দিয়ে সীমান্তগুলো ভরপুর থাকা অপরিহার্য ওয়ু আম্মিরু আলহিম রাজুলান সুজা আন তাদের উপর কোনো বীর বাহাদুরকে আমির বানিয়ে দিবে যা রাইন যে বুদ্ধিমান হবে নাসিহানলিল মুসলিমিন মুসলমানদের জন্য হিতাকাঙ্ক্ষী হবে তাদের কল্যাণকামী হবে ওয়াইন ইহতাজ আইলা হাফরি খান্দাকিন আও বিনা ই হিসনিন ফালাহু যদি কোথাও পরীক্ষা খনন করার প্রয়োজন দেখা দেয় অথবা দেয়াল নির্মাণের প্রয়োজন দেখা দেয় সে সেগুলো সম্পন্ন করবে কামা ফালাহু রাসুল্লাহ সাল আলহি আসাল্লামা ইয়ম আল খান্দাকি যেমন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম খান্দকের যুদ্ধের মুহূর্তে করেছিলেন ইদা বা আথা সারিয়াতান আর যখন কোনো সেনা দল প্রেরণ করবে আম্মারা আলাইহিম আফদাল আহম তাদের শ্রেষ্ঠ ব্যক্তিকে তাদের আমির নিয়োগ করে দিবে আউ আনফা আহম লিল মুসলিমিনা অথবা তাদের মধ্যে মুসলিমদের জন্য যে বেশি উপকারী হিসাবে সাব্যস্ত হতে পারে তাকে শ্রেষ্ঠতম ব্যক্তিকেও আমির বানানো যায় অথবা তাদের মধ্যে যে বেশি তাদের জন্য উপযোগী এবং কল্যাণকর হবে সে শ্রেষ্ঠতম না হলেও তাকেও কি বানানো যায় আমির বানানো যায় ওয়াউসাহুফি নফসিহি ওবি জামাতিল মুসলিমিন খাইরান আর এই আমিরকে ওসিয়ত করে দিবে নির্দেশ দিয়ে দিবে নিজের ব্যাপারে এবং মুসলমানদের ব্যাপারে যেন সে কল্যাণের প্রতি লক্ষ্য রাখে কামা কানা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইয়াফ আলু যেমন রাসুল সাল্লাহ আলহি তার আমিরদেরকে এই ধরনের নির্দেশ দিতেন যে নিজে যেন আল্লাহর ভয় নিজের সঙ্গী হিসাবে রাখে ওসিকা বিতাকুয়াল্লাহি বিখাসাতি নাফসিকা যে তোমাকে আল্লাহকে ভয় করার নির্দেশ আমি দিচ্ছি নিজের ব্যাপারে আর মুসলমানদের ব্যাপারে তুমি হিতাকাঙ্ক্ষিতাকে প্রাধান্য দিবে ওয়াইদা আরাদ আল খুরুজ আলিল গজবে আরাদা জাইসাহু ওয়াতা আহাদ আল খাইলা ওয়ার রিজালা আর যখন আমির নিজে কোনো অভিযানে বের হতে যাবে তখন তার সেনাবাহিনীকে পর্যবেক্ষণ করবে সেনাবাহিনীর যাচ পড়তাল করবে এটাকে দেখে নিবে ওয়াতা আহাদাল খাইলা ওয়ার রিজালা অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী সবার পর্যবেক্ষণ করবে সবার দেখভাল করবে ফালা ইয়াকবালু না খামসা আশারাতা সানাতান পনেরো বছরের কম বয়সী কাউকে সেনাবাহিনীতে সৈনিক হিসাবে নিবে না কামা কানা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম আলী কাহা যেমন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের আচরণও এমনটাই ছিল ওয়ালা মুখাজিলান সেনাবাহিনীতে সাথে নেবে না কোনো মুখাজিলকে মুখাজিলকে বহু আল্লাহ নাসা আনিল গাজবে যে লোকদেরকে যুদ্ধের ব্যাপারে অনুৎসাহিত করে তাহলে যোদ্ধাদের মনোবল সে কি করবে হ্যাঁ। নষ্ট করবে তাদের উৎসাহ নষ্ট করে দিবে তাদের সেই শৌর্য বীর্য তারা দেখাতে পারবে না এমন কাউকে নিবে না ওয়ালা মুর জিফান আর কোনো গুজব রটনাকারী কেউ নিবে না ওয়াহু আল্লাদি ইউহাদ্দিসু বিকুয়াতিল কুফার মুর জিফ কাকে বলা হয় যে কাফেরদের শৌর্য বীর্যের আলোচনা করে তাদের শক্তিমত্তার ভয় মুসলিমদেরকে দেখায় তাদেরকেও যুদ্ধের জন্য নেবে না এখনও আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলতেছে মুসলিমদের সুরক্ষার জন্য একটা সেনাবাহিনীর কার্যক্রম তো এখানে এই বিষয়গুলি লক্ষণীয় যে কোনো মুখাজ দিলকে মুরজিফকে এ জায়গায় কি নেওয়া যাবে না নেওয়া রিক্রুট করা যাবে না নেওয়া যাবে না ওয়াল আসলুফিহি কৌলহ তালা এই ক্ষেত্রে মূল দলিল হলো আল্লাহ তালার এই আয়াত বি আসাহুম ফসাব্বাতাহুম এদের উত্থান আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য তাদেরকে তিনি নিবৃত রেখেছেন ওয়াকিলা কদু মাল কা আইদিন অদৃশ্যভাবে আল্লাহ তালা তাদের প্রতি নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরা বসে থাকা লোকদের সাথে বসে থাকো মানে অবচেতনভাবেই তাদের মনের মধ্যে আল্লাহ তালা এই বিষয়ে জাগ্রত করে দিয়েছেন যে তারা বসে থাকাই কি করে পছন্দ করে এটা তাদের প্রতি আল্লাহ তালার তাকভিনী নির্দেশ লাউ খারাজু ফিকুম মা জাদু কুম ইল্লা খাবালা এই লোক যদি তোমাদের মধ্যে অভিযানে বের হয় তোমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া অশান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু বৃদ্ধি করবে না ওয়ালা মুশরিকান কোনো মুশরেককে সঙ্গে নিবে না লিকাউলিহি সাল্ল আলহিহাসাল্লাম ইন্না আলা নাস্তা আইনু বি মুশরিকিন রাসুল সাল্লাম বলেছেন আমরা কোনো মুশরিক থেকে সহায়তা গ্রহণ করি না ইল্লা আইন্দা জরুরাতিন ওসুকিন বিহি হ্যাঁ যদি যদি প্রচণ্ড প্রয়োজন দেখা দেয় এবং তার প্রতি বিশ্বস্ত হওয়া যায় ক্ষেত্র বিশেষে সাধারণ রীতি হলো মুশ্রেকদের থেকে সহায়তা নেওয়া যাবে না হ্যাঁ ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন দেখা দেয় এবং সে যদি কি হয় বিশ্বস্ত হয় তাহলে তার সহায়তা কি করা যাবে নেওয়া যাবে এর মধ্যে একটা বিষয় হলো যে মুসলিমরা যদি দুর্বল থাকে আর মুর্শেকদের থেকে সহায়তা নেওয়ার দ্বারা যদি নিজেদের আদর্শের মধ্যে ছাড় দিতে হয় তাহলে এই অবস্থায় তাদের সহায়তা কি করবে না গ্রহণ করবে না আর যদি জয়ী থাকে মুসলিমরাই যেমন রাসুল সাল্লাহ ইসলাম ফাথে মক্কার আগে কোনো মুশ্রেকদের থেকে যুদ্ধে কি গ্রহণ করেননি সহায়তা গ্রহণ করেননি কিন্তু মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে অনেক মুশ্রিকরা রাসুল সাল্লাহ ইসলামের সাথে রাসুল সাল্লাহ ইসলামের শত্রুদের বিরুদ্ধে কি করেছে যুদ্ধে অংশগ্রহণ করেছে তো মুসলিমদের যদি শক্তি বেশি থাকে সেই ক্ষেত্রে যদি অন্যরা সহায়ক হিসাবে এসে তাদেরকে সহায়তা করে তাহলে তাদের আদর্শের উপর তারা প্রভাব ফেলতে পারবে না মুসলিমদের উপর তারা কোনো প্রভাব ফেলতে পারবে না তারা নিজেরাই বরং অনুগ্রহের শিকার হবে যে আমাদেরকে দলে নিয়েছে এই অবস্থায় কিছুটা অবকাশ থাকে এবং তাদের ব্যাপারে যদি কোনো ক্ষতির আশঙ্কা না থাকে ওয়ালা ইমরাতান শাহাবাতান ইউখাফু আলাইহা এবং কোনো যুবতী মহিলাকেও সেনা দলে নিবে না যার ব্যাপারে আপনার আশঙ্কা থাকে যুবতী নারীদেরকে কি করবে না সেনা দলে নিবে না হ্যাঁ পুলিশে নিতে পারে তারপরে আর্মিতে কি করতে পারে নিতে পারে নওয়াজুবিল্লা আরে বর্তমানে কি নেয় না আর নেওয়ার পরে এদের কতজন সতী সাদী থেকে যায় হ্যাঁ যে খুব বেশি বয়স্কা তাকে যুদ্ধে গমনের অনুমতি দিতে পারে লিয়ান্নাহু সাল্লাহ আলহিসাল্লামা কানা ইয়াকজু বি উম্মি সুলাইমিন ওয়া নিসবাতিম মিনাল আনসারে কারণ রাসুল সাল্লাহ আলিহাল্লাম উম্মে সুলাইম এবং আরও কিছু আনসারি নারীদেরকে যুদ্ধে যেতে দিতেন ইয়াসকিন আল মা ওয়াইউদাউন আল জারহা তারা পানি পান করাতো এবং আহতদেরকে চিকিৎসা করত ওয়াইউ আব্বিল জাইসা মাইমানাতান ও মাইসারাতান সেনাবাহিনীর ডান বাম দল নির্ধারণ করবে আলুলি কুল্লি কাউমিন রায়াতান প্রতিটি গোষ্ঠীর জন্য দলের জন্য ভিন্ন ভিন্ন ঝান্ডা নির্দিষ্ট করে দিবে ওয়ালিকুল্লি ত ইফাতিন আমির আন আও আরিফান প্রতিটা দলের জন্য আমির অথবা চৌধুরী নির্ধারণ করে দিবে কমান্ডার নির্ধারণ করে দিবে কামা ফালা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইয়ম আল ফাতহে মক্কা বিজয়ের দিন যেমন রাসুল সাল্লাম করেছিলেন লিয়ান্নাহু আকসারু ইরহাবান ও আকরাবু দবতান কারণ শত্রুকে প্রভাবিত করার জন্য আতঙ্কিত করার জন্য এটা বেশি উপযোগী এবং শৃঙ্খলা বজায়ের জন্য এটা বেশি উপযোগী মানে এটা শৃঙ্খলা রক্ষা করা এর সুবিধা বেশি আবার শত্রুর ক্ষেত্রে প্রভাব বিস্তারের ক্ষেত্রে এর কার্যকারিতা বেশি কারণ এক দল যদি হয় এখন তারা ব্যক্তিগতভাবে কেউ পিছনে আসবে না তাদের মোকাবেলার শত্রুদেরকে রেখে কারণ তখন বদনাম শুধু তার একার হবে না কি হবে পুরা কমের হবে তখন পুরা সবাই মিলে তাকে ধরে রাখবে আটকে রাখবে কেউ যদি ব্যক্তিগতভাবে দুর্বল হয়ে যেতে যেতেও চায় তখন পুরা কমের বদনাম হবে না তখন এই কমই তাকে কি করতে দিবে না পিসপা হতে দিবে না কোরবানি দিয়ে তারা এই যুদ্ধটাকে জয় করে আসবে এই জন্য প্রতিটা কমকে ভিন্ন ভিন্ন আমিরের অধীনে ভিন্ন ভিন্ন ঝান্ডা দিয়ে প্রেরণ করবে ওয়াইউআইনুলহম শিয়ারান যুদ্ধের সময় তাদের জন্য কোনো প্রতীক নির্ধারণ করে দিবে কোড নির্ধারণ করে দিবে ইয়াতাকাল্লামুনাহু ফিল বায়াতে রাত্রে যখন আন্দাদুন্দা আক্রমণ হবে তখন এই কোড দিয়ে তারা কথা বলবে একে অপরের সাথে পরিচিত হবে লি আল্লাহ ইয়াকতুলা হুম বাদান যেন একজন নিজেরাই নিজেদেরকে হত্যা করে না ফেলে কামা কানা রাসুল্লাহ সাল আলহিয়াসাল্লামা ইয়াফালু যেমন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই কুট কি করতেন নির্ধারণ করে দিতেন বিভিন্ন যুদ্ধে বিভিন্ন কূট নির্ধারণ করতেন এক যুদ্ধে কুট নির্ধারণ করেছে হামিম এর জব কি লাইং সারুন <laughs> এই কোড নির্ধারণ করে দিয়েছেন আর রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের বেশিরভাগ যুদ্ধই ছিল শেষ রাত্রিতে যখন সবাই ঘুমন্ত থাকে অন্ধকারের সময় আক্রমণ করে দিতেন তাহলে হতাহত কি হতো কম হতো কারণ শত্রু অপ্রস্তুত এখন আমাদের ভিজা সুফিরা কি বলবে যে যুদ্ধের আগে দাওয়াত দিতে হবে দাওয়াত ফরদ এখন রাসুল সাল্লাহ আলাইসলামকেও যুদ্ধ শিখাবে দাওয়াত শিখাবে তারা <clears throat> এই জন্য এইগুলির এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো ইয়াই নেই এখানে প্রয়োজনই নেই ওয়াখরুজু ইয়াউমাল খামিস আবিল ইসনাইন আর অভিযানে বের হবে বৃহস্পতিবার অথবা সোমবার দিন ফাইন্না হুমা ইয়াউমানে আর ফি হিমাল আমাল কারণ এই দুই দিন সাপ্তাহিক আমল আল্লাহ তালার দরবারে উত্থিত হয় আল্লাহর কাছে পেশ হয় ওয়াকদ না মিং কবলু এই এই বিষয়ে পূর্বে আলোচনা হয়েছে ওয়াইকাল্লিফুহুম মিনাসাইরে মা ইউতি দাইফু তাদের মধ্যে দুর্বল যারা আছে তারা যেই পরিমাণ চলতে সক্ষম এই পরিমাণ পরিচালনা করবে এই হিসাবে সেনা দলকে পরিচালিত করবে ইল্লা আইন্দা দরুরাতে হ্যাঁ কখনো যদি কোনো অপরিহার্যতা দেখা দেয় প্রচণ্ড জরুরত দেখা দেয় তখন ভিন্ন অবস্থা গ্রহণ করতে পারে মিনাল মানাজিল আসলাহা ওয়াউফারাহা আন তাদের জন্য এমন অবস্থান স্থল নির্ধারণ করবে যেখানে প্রচুর পরিমাণে পানি আছে এবং বসবাসের উপযোগী ইয়া শত্রুর যদি আশঙ্কা থাকে তাহলে সেনা দলের চতুর্পাশে পাহারা বসিয়ে দিবে আবার শত্রুদের খোঁজখবর নেয়ার জন্য গুপ্তচর পাঠিয়ে দিবে নিজের সেনাবাহিনীর চতুর্পাশে পাহারা বসাবে আবার শত্রুর খবরাখবর নেওয়ার জন্য তলায় কি গুপ্তচর প্রেরণ করবে ওয়ুফি মান আমারাহু মাস্তাতা ওয়াইয়ারি ইল্লা মিন জুররাই ওয়ান নাসি ইল্লা মিন জাবির রাই ওয়ান নাসি হাতি ওয়ুফি মিন আমরিহি মাস্তাতা এবং নিজের কাজগুলো যথাসম্ভব গোপন রাখবে যুদ্ধের কর্মকাণ্ডগুলোকে গোপন রাখবে যতটুকু সম্ভব ওয়াইউয়ারি এবং বাহ্যিকভাবে দেখাবে ভিন্ন কিছু করবে একটা বাহ্যিকভাবে দেখাবে আর একটা যাবে একদিকে বাহ্যিকভাবে দেখাবে অন্যদিকে ইল্লা আমিন জাভির রাই ওয়ান্নাসি হাতে কিন্তু নিজেদের মধ্যে যারা বুদ্ধিমান হিতাকাঙ্ক্ষী যাদের ব্যাপারে আস্থা আছে যাদের থেকে বিভিন্ন বিষয়ে রায় নেওয়া প্রয়োজন তাদেরকে তো জানাতে হবে যে এই কৌশল উপযোগী কি উপযোগী না قال رسول الله صلى الله عليه وسلم لا تقطع الايدي في الغزو যুদ্ধের মধ্যে হাত কাটা যাবে না কেউ যদি হাত কাটার মতো অপরাধ করে ফেলে চুরি করে ফেলে তখন হদ এটা কোথায় কায়েম করা যাবে না যুদ্ধের ময়দানে কায়েম করা যাবে না যদি কেউ করে ওয়াসিরুহু এর রহস্য কি মা বাইয়ানাহু অমর রদিয়াল্লাহ আনহু যা উমর রদিয়াল্লাহ তালাহু উল্লেখ করেছেন আল্লাহ তালহাকাহু হামিয়াত শাইতান যে শয়তানের প্ররোচনা তাকে যেন না পেয়ে বসে ফায়াল হাকাবিল কুফার ফলে সে কাফেরদের সাথে গিয়ে কি হয়ে গেল মিলিত হয়ে গেল আমাদের ধারণা হলো যে যুদ্ধে যেতে হলে কি হয়ে যেতে হবে বায়েজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানি শাহজালাল আমি নি হয়ে নতুবা যুদ্ধে যাওয়া কি নয় ফরজ তো নয়ই জায়েজও নয় এই কারণে আমাদের এই চিন্তা আসে যে যুদ্ধে গেলে আবার চুরি করে কি করে অথচ একজন চুর যে মুসলিম তার উপরও জেহাদ ফরজে আইন হয়ে গেলে জেহাদ ফরজ তারও যদি শৌর্য বীর্য থাকে সেও এই শক্তিটা সেখানে খরচ করা তার জন্য কি ফরজ একজন যদি কি হয় ফাঁসি ক হয় মদ খুরো হয় তার জন্য কি ফরজিয়ত নেই এখন যদি সে জেহাদের ফরজ আদায় করে এটা আদায় হবে না কিন্তু আমাদের এক ধরনের ধারণা আমাদেরকে দিয়ে রাখা হয়েছে যে কাফের মুসলিমদেরকে শেষ করে ফেলুক তুমি যতক্ষণ পর্যন্ত কিনা হয়েছ তোমার দিলের আসলাহ না হয়েছে আর দিলের এসলাহের এমন মানদণ্ড আমরা নির্ধারণ করে রেখেছি যে কোনো দিন এই দিল কি হবে না এসলা হয় না কেউ বলতে পারবে যে আমি আমার দিলের এসলা হয়েছে বা আমার উমুক মুড়িদের দিলের এসলা হয়ে পড়েছে এখন সে সম্পূর্ণ প্রস্তুত কি এখন সে মরলে জান্নাত ছাড়া তা আল্লাহ তালা তাকে অন্য কোনো কোথাও দেওয়ার সক্ষমতা রাখেন না এ কথা বলতে পারবে তাহলে মানে তারা এমন শর্ত যুদ্ধের জন্য নির্ধারণ করে রেখেছে যে এই শর্তও কোনো দিন পূরণ হবার নয় আর যেতেও হবে না সরাসরি যদি বলে যে আমরা যুদ্ধে যাব না বা যুদ্ধের ব্যাপারে অনুৎসাহিত করতেছি তাহলে তো আমরা ধরা খেয়ে যাব তো শয়তান তাদেরকে এমন কৌশল শিখিয়ে দিয়েছে যে না আপনাদের ধরা খেতে হবে না শর্ত এটা দিয়ে দেন যে কি এসলাহে নফস সারা যুদ্ধে গেলে কি হবে না এই না যুদ্ধ জায়েজ হবে না ফরজ আদায় হওয়া তো দূরের কথা জায়েজই হবে না আমাদের মাসলাক আমাদের মাঝহাব আমাদের মাসরাব আমাদের দৃষ্টিভঙ্গি হলো এই এই জন্য সবাই যুদ্ধে যাবে সবাই কি যাবে যুদ্ধে যাবে এমনকি আমিরও যদি কি হয় ফাসিক হয় আকিদার কিতাবের মধ্যে এই কথা পরিষ্কার লেখা আছে ওয়াকজু মা কুল্লি আমিরিন বার্রান কানা আও ফাজিরান যুদ্ধ চলবে সব ধরনের আমিরের সাথে ওই আমির চাই কি হোক নেককার হোক চাই কি হোক বদকার হোক সে যদি আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তার অধীনে থেকেও যুদ্ধ করার কি আছে অবকাশ আছে আমির যেখানে ফাঁসেক হওয়ার অবকাশ আছে তো মামুররার ফাঁসেক হলে এটা যুদ্ধ সহি যুদ্ধ হবে না মামুরদের কেউ যদি ফাঁসেক হয় এটা বলা হচ্ছে না যে ফিসকের উপর কেউ থাকবে যে যখন যাচ্ছে সে ফিস্ক থেকে মুক্ত হবে না সেটা বলা হচ্ছে না বাকি তার জন্য অন্য অন্য বিধানের ক্ষেত্রে যেমন কেউ যদি মসজিদে আসে নামাজ পড়ার জন্য আর এই লোকটা যদি রোজা না রাখে কেউ কি মসজিদ থেকে এই কথা বলে তাড়িয়ে দেয় যে তুমি রোজা রাখো না কেন নামাজ পড়তে আসলে না এ কথা বলা হবে আপনি যখন নামাজ পড়েন রোজাও রাখেন কি করা হবে তাকে কি বলা হবে কিন্তু জেহাদের ক্ষেত্রে আমরা এই বিষয়টা এই পন্থাটা অবলম্বন করি যে এখানে আসতে হলে কি হতে হবে সব আগে শেষ করে আসতে হবে এর মাধ্যমে জেহাদের পথ কি করে দেওয়া হলো রুদ্ধ করে দেওয়া হলো যেমন আপনি রোজা রাখে না এই কারণে তাকে নামাজ পড়তে দিচ্ছেন না কি দিচ্ছেন না তাহলে আল্লাহর পথ থেকে ফিরানো হলো না ফিরানো হয়নি এইভাবে আল্লাহর পথ থেকে দিনের পথ থেকে লোকদেরকে আমরা ফিরাচ্ছি এটা আমাদের বাস্তব অবস্থা হয়ে আছে এই জন্য কেউ যদি চুরি করেও তারপর ওই যুদ্ধ কি গাইরে সহি যুদ্ধ হয়ে যাবে কিন্তু এখানে শরীয়তের বিধান হইল এই যুদ্ধের অবস্থায় চুরের কি করা যাবে না হাত কাটা যাবে না ওয়ালিয়ান্নাহু কাসিরাম্মা ইউফদি ইলা ইখতিলাফিন বাইনান কারণ হতে পারে লোকদের মধ্যে এই কারণে মতানক্য দেখা দিবে কারণ কোনো বিধান প্রয়োগের ক্ষেত্রে সে কি প্রয়োগের যথাযথ যত পাত্র কি পাত্র না এই ব্যাপারে মতবিরোধ থাকতে পারে না ওয়াজালিকা ইউখিল্লু বি মাসলাহাতিহিম আর এটা তাদের মাসলাহাত তাদের কল্যাণের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করবে তাদেরকে গুছিয়ে রাখার ক্ষেত্রে তাদের নজম নসকের ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে খলল সৃষ্টি করবে ত্রুটি সৃষ্টি করবে এই জন্য সেখানে এই কঠিন হুকুম প্রয়োগ করবে না ওয়াইকাতিল আহলাল কিতাবি ওয়াল মাজুসা হাত্তা ইউসলিমু আউ ইয়তুল জিজিয়া তাইয়াদিম ওয়াহম সাগিরুন যুদ্ধ করবে কিতাবীদের বিরুদ্ধেও অগ্নি পূজারীদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করবে অথবা লাঞ্ছিত হয়ে জিজিয়া দিতে প্রস্তুত হবে যুদ্ধ শুধু মুশ্রিকদের বিবারে বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কিতাবীদের বিরুদ্ধে অগ্নি পূজারীদের বিরুদ্ধেও ويقاتل أهل الكتاب আচ্ছা ولا يقتل وليدا ولا امرأة ولا شيخا فانيا إلا عند ضرورة كالبيات কোন শিশুকে হত্যা করবে না কোন নারীকে হত্যা করবে না কোন অতিশয় বৃদ্ধকে হত্যা করবে না হ্যাঁ যদি প্রয়োজন দেখা দেয় যুদ্ধের প্রয়োজন দেখা দিলে তাদের তারা যদি হত্যার আওতায় এসে যায় তাদেরকেও কি করা যাবে হত্যা করা যাবে প্রয়োজন কি যে এই অবস্থায় সে যুদ্ধের ক্ষেত্রে কাফেরদের সহায়তা করে অনেক শিশু করতে পারে না তাকে হত্যা করা যাবে বা কোনো নারীও যদি কাফেরদের পক্ষ হয়ে এখন তো নারী সৈনিক আছে বিভিন্ন অঞ্চলে তাদেরকে কি হত্যা করবে না তখন হত্যা করবে বৃদ্ধ যদি তাদের যুদ্ধের পরামর্শ দেয় বা যুদ্ধের অন্য কোনো সহায়তা করে তাকে হত্যা করা যাবে আবার এমন যদি হয় যে নারী শিশু এই বৃদ্ধ এদেরকে পৃথক করা সম্ভব না ওরা কাদের সাথে মিশে আছে শত্রু সৈন্যর সাথে সৈন্যের সাথে মিশে আছে এবং শত্রু সৈন্যকে আঘাত করা তাদেরকে হত্যা করা দরকার এদেরকে হত্যা করা ছাড়া ওদেরকে হত্যা করা যায় না তাহলে নারী শিশু এদেরকে কি করা যাবে হত্যা করা যাবে কাল বায়াতে এখানে উদাহরণ দিয়েছে যেমন বায়াত যে রাত্রে যদি আক্রমণ করা হয় তাদের উপর যদি বোম্বিং করতে হয় তারা মুসলিমদের উপর বোম্বিং করে না করে না বর্তমানে যুদ্ধের কৌশল বোমা ফেলা আছে না নেই তো এটা শুধু কাফেরদের জন্যই জায়েজ মুসলমানদের জন্য না জায়েজ না তখন কাফেরদের উপর কি করবে নির্বিচারে বম ফেলবে নির্বিচারে তাদের এই সঙ্গম স্থলে তাদের সমাগমের স্থলে কি করবে তাদের ক্লাবে আক্রমণ চালাবে এখানে তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধের শক্তি রাখে তারাও মরবে হয়তো অন্যরাও কি হবে মরবে এই অবস্থায় অন্য নারী শিশু মরার কারণে কোনো কি নেই সমস্যা নেই হ্যাঁ তারা যে একটা এক ভাগ করে রেখেছে যে সামরিক আর বেসামরিক কাফের রাষ্ট্রের বালেগ প্রত্যেকটা ব্যক্তি কি হারবি রাষ্ট্রের বালেক প্রত্যেকটা পুরুষ সে কি হারবি ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা সে চাই নিয়মিত সেনাবাহিনীর অংশীদার হোক অথবা নিয়মিত সেনাবাহিনীর অংশীদার না হোক কারণ সেনাবাহিনীকে পালতেছে কে সে সেনাবাহিনীর কার্যক্রমের উপর সে কি রয়েছে সন্তুষ্ট রয়েছে এবং প্রয়োজনে সেওয়া সেনাবাহিনীর অস্ত্র হাতে নেবে না নেবে না নেবে এই জন্য এরা সবাই ইসলামের দৃষ্টিতে কি হারবি কাফের এদেরকে হত্যা করার অবকাশ রয়েছে হ্যাঁ এদেরকে হত্যা করতে গিয়ে যদি এখন ওই নারী শিশু বৃদ্ধ তারা মারা পড়ে তো এটা ইসলামের দৃষ্টিতে কোনোই কিনা নিন্দনীয় বিষয় না গাছ বন বনানি কাটবে না জ্বালিয়ে দিবে না আগুন লাগাবে না ওয়ালা ইয়াকিরুদ দাওয়াব্বা জন্তু জানোয়ারের পা কেটে দেওয়া এগুলোকে অনর্থক হত্যা করা এটা করবে না ইল্লা ইদা তাইয়ানাতিল মাসলাহাতু ফিদা আলিকা হ্যাঁ এই কর্মকাণ্ডগুলোর মধ্যেও যদি যুদ্ধের উপকারিতা থাকে তাহলে সেগুলো করতে পারবে স্বাভাবিকভাবে গাছ কাটবে না আগুন লাগাবে না জন্তু জানোয়ারকে অনর্থক হত্যা করবে না কিন্তু যদি যুদ্ধের প্রয়োজনে সেগুলো করতে হয় তাহলে তা করবে কাল বোয়াইরাতে ফি কারিয়াতি বানিন নাদিরে যেমন রাসুল সাল্লাহ আলাইসলাম বনিন নাদির এর বুয়াইরা বাগানে কি লাগিয়েছেন আগুন লাগিয়েছেন আল্লাহ তালা তাদের এই আগুন লাগানোকে কি করেছেন সমর্থন করেছেন মা কাতাতুম মিল্লিনাতিন আও তারাক্তুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবি ইদনিল্লাহ তোমরা খেজুরের গাছ যেগুলো কেটে দিয়েছ অথবা যেগুলো বাকি রেখেছ সব আল্লাহর নির্দেশে হয়েছে তো পাইকারিভাবে তারা গাছ কেটে দিয়েছিলেন সেটাকেও আল্লাহ তালা বলেছেন যে এটা কার নির্দেশে হয়েছে আল্লাহর অনুমোদনে হয়েছে নির্দেশে হয়েছে আর শুধু গাছ কেটে দেন নাই তারা আগুনও লাগিয়েছিলেন ওয়াহানা আলা সারাতি বনি বুয়াইরাতনা বনি লুয়াইন হারি কুনবিল মুস বুয়াইরাতে মুস্তাতিরু হাসান আবিন সাবিতের শেরের মধ্যে আছে যে বুয়াইরার আগুন তাদের জন্য কি হয়ে পড়েছে সহনীয় হয়ে পড়েছে ওয়ালা ইয়াখি সুবিল আহদে হ্যাঁ আহাদ প্রতিজ্ঞা নষ্ট করবে না গাদ্দারি বিশ্বাসগত বিশ্বাসঘাতকতা এটা করবে না ওয়ালা ইয়াহ বিসুল বুরুদা আর দুধ আটকাবে না দুধদেরকে যাতায়াত করার জন্য অনুমোদন দেবে লিয়ান্নাহু সাবাবু ইনকিতা আইল সালাতে বাইনাহুম কারণ তাদেরকে আটকিয়ে দেওয়া নিজে শত্রু দলের সাথে যোগাযোগের ব্যবস্থাকে কি করে দিবে বিচ্ছিন্ন করে দিবে তো এই যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলে আলোচনার মাধ্যমে সংশোধনের রাস্তা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাদেরকে যদি কথাবার্তা বলে জিজিয়া আদায় করতে হলে তো জিজিয়ার জন্য বর্ষতা স্বীকার করাইতে হলো তাদেরকে সংবাদ দিতে হবে না দূতের মাধ্যমেই তো এটা সম্ভব এই জন্য দূত আটকাবে না ওয়াক দাও আর যুদ্ধের মধ্যে প্রতারণা করবে ধোকা দেবে ফাইনাল হারবা খুদ আতুন কারণ যুদ্ধ মূলত ধোকার নাম যে পরিমাণ পারে কৌশল অবলম্বন করবে প্রতারণার কৌশলগুলো গ্রহণ করবে একটা হলো গাদ্দারি করা বিশ্বাসঘাতকতা করা আরেকটা হলো কি করা তাদেরকে ধোকা দেওয়া তো যুদ্ধের মূল কাজই হলো কি করা ধোকা দেওয়া আলহিম গার রিনা এবং তারা যখন অসচেতন ঘুমন্ত বা যুদ্ধের প্রস্তুতি তাদের নেই সেই সময় তাদের উপর হঠাৎ আক্রমণ করে দিবে কি করে দিবে তাদের অপ্রস্তুত অবস্থায় হঠাৎ তাদের উপর কি করবে আক্রমণ করে দিবে ওয়ার মি হিম বিল মিন জানিকে তাদের উপর মিন জানিক দিয়ে পাথর নিক্ষেপ করবে এখন কি করে গোলা নিক্ষেপ করে না রকেট লাঞ্চার দিয়ে ড্রোন ওয়াইহা আসিরুহুম তাদের অবরোধ করবে আলাইহিম তাদের জীবন কঠিন করে তুলবে তাদের শহরে তাদেরকে অবরুদ্ধ করে তাদের জীবন কি করবে কঠিন করে তুলবে তারা যেন আত্মসমর্পণ করা ছাড়া বাঁচার কোনো উপায় না থাকে না খেয়ে মরতেছে তৃষ্ণায় মরতেছে চিকিৎসা ছাড়া কি করতেছে মরতেছে কারণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে এদের সামনে যদি নত না হই এদের দাবি যদি মেনে না নেই তাহলে আমাদের উন্নতি হবে তো দূরের কথা আমাদের বেঁচে থাকাই দায়ী হয়ে পড়তেছে এই অবস্থা সৃষ্টি করে দিবে তাহলে কাফেরদের এই অবস্থা সৃষ্টি করে দেওয়া মুসলিমদের উপর যারা রাজত্ব করে মুসলিমদেরকে আল্লাহর দিন থেকে আল্লাহর বিধান থেকে আল্লাহর শরীর থেকে বঞ্চিত করতেছে তাদের জীবনকে কি করা উচিত সহজে উপভোগ করতে দেওয়া উচিত না তাদের জীবনকে এমন সংকীর্ণ করে দেওয়া উচিত সাধ্য থাকলে এদের জীবনকেও এইভাবে সংকীর্ণ করে দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া এটা কি মুসলিমদের জন্য উচিত হ্যাঁ অভিজ্ঞতার আলোকে কৌশল যেটা হাতে আসবে সেই কৌশলেই তারা অগ্রসর হবে কিন্তু তাদের উপর যদি এই কার্যগুলিও করা হয় তাহলে এটা কি হবে না শরীয়তের দৃষ্টিতে অন্যায় হবে না তাদেরকে যদি ভুখা মারা হয় তাদের জীবন যদি কি করে দেওয়া হয় অচল করে দেওয়া হয় এটা কি হবে না জায়জ হবে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই কর্ম পরিচালনা করতেছে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের জীবন এই পরিমাণ কঠিন বানিয়ে দেওয়ার দ্বারা শরীয়তের দৃষ্টিতে কোনো ক্ষতি হবে না সাবাত আন রাসুলিল্লাহ সাল আলী হাসাল্লামা কুল্লু জালিকা এই সব কর্মই রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম থেকে প্রমাণিত লিয়ান্নাল কিতা আলায়াত হাক্কাকু ইল্লা বিহি কারণ যুদ্ধ এগুলো সারা বাস্তবায়িত হতে পারে না কামালা হাজাত ইলা সারহি এইগুলো ব্যাখ্যার প্রয়োজন নেই শাহলিউল্লাহ মদ্দেসিদেহল ইব্রাহিমাল্লাহ বলতেছেন যে এই বিষয়গুলো এর ব্যাখ্যার কি নেই প্রয়োজন নেই আর আজকে আমাদের অনেক শাহলিউল্লাহ মহাদেশে দেহলবীর কি কি বলবো গদি নিশিন দাবিকারী নিজেদেরকে এই ব্যাখ্যা দেওয়ার পরও তার কি আসে না বুঝে আসে না আবার দাবি করে আমরা হইলাম কি অলিউল্লাহিল মান হাজের ইমাম ওয়াসিকা বিনাফসিহি আর যুদ্ধ জায়েজ আছে ইমামে ইমামের অনুমতি নিয়ে যুদ্ধের যে সেনা দক্ষ আছেন তার অনুমতি নিয়ে একাএকি শত্রুর মুখোমুখি হওয়া যে নিজের উপর আস্থাশীল থাকবে মানে মল্ল যুদ্ধ বলে না যে একাএকি কিয়া যুদ্ধে আরেক শত্রুর বীরের সাথে কি হওয়া লড়াইয়ে লিপ্ত হওয়া এটা ইমামের অনুমতি নিয়ে যেতে পারবে কামা ফালা আলী ইউন ও হামজা তুরদি আল্লাহ আনহুমা যেমন আলী হামজা তারা কি মল্লযুদ্ধে লিপ্ত হননি ওয়ালিল মুসলিমিন আইয়া তাসাররাফু ফিমা ইয়াজিদুনাহু হুনালিকা মিনাল আলাফি আর মুসলিমদের জন্য অবকাশ আছে যে সেখানে যে ঘাস খাবার পাবে সেইগুলো যেভাবে ইচ্ছা তারা সেইভাবে ব্যবহার করবে মিন গাইরি আইয়ুখাম্মাসা এইগুলোর খুমুস বের করতে হবে না পাঁচ ভাগের এক ভাগ সরকারি কোষাগারে জমা দিতে হবে না লিয়ান্নাহু লাউলাম ইউরাক্ষাস ফিহি লাজাকাল হাল কারণ এই সব কিছুর ক্ষেত্রে যদি অনুমতি না দেওয়া হয় তাহলে তাদের ব্যবস্থাপনা সংকীর্ণ হয়ে যাবে কঠিন হয়ে যাবে কারণ ঘাস খাবার যুদ্ধের একদিনেই কি গণিমতের মাল বন্টন হয় এখন খাবার আছে পাকানো খাবার মাল বন্টন হবে দশ দিন পর এই পাকানো খাবারগুলি কি করবে দশ দিন পর হুমুসের জন্য রেখে দিবে না যে যতটুকু প্রয়োজন খেতে পারবে হুম এতে এইগুলো খাবার এবং ঘাস এইগুলোর খুমুস বের করা ছাড়াই এগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী যে যত ইচ্ছা কি করতে পারবে তারা ব্যবহার করতে পারবে খেতে পারবে ফাইদা আসারু উসারা অতপর যখন যুদ্ধে তারা বন্দি করবে তাদের হাতে বন্দি আসবে খৈর আল ইমাম বাইন আরবা খিসালিন যুদ্ধের কমান্ডার যিনি হবেন তার জন্য চারটি আচরণের যে কোনো আচরণ গ্রহণ করার অবকাশ রয়েছে আল কাতলি ওয়াল ফিদাই ওয়াল মান্নি ওয়াল ইরকাকি তাদেরকে হত্যা করে দিতে পারে যদি ভাবে যে এদেরকে রাখলে তাদের শক্তি কি থাকবে অবশিষ্ট থেকে যাবে পরবর্তীতে আমাদের ঝামেলা পোহাতে হবে হত্যা করে দিতে পারে ওয়াল ফিদাই যদি দেখে যে না পয়সা নিয়ে তাদেরকে যদি ছেড়ে দেয় তো মুসলমানরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে যাবে এ কয়টা ছুটে গিয়েও মুসলমানদের বিরুদ্ধে বড় কোনো শক্তি দাঁড় করাতে পারবে না তাহলে ছেড়ে দিতে পারে পয়সা নিয়ে ওয়াল মান্নে অথবা যদি ভাবে যে পয়সা ছাড়া ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই সেটাও কি এই অনুগ্রহ করতে পারে ওয়াল ইর গোলাম গোলামবান্দি বানিয়ে ফেলবে তাদেরকে গোলাম বানিয়ে ফেলবে এটাও পারে ইয়াফ আলু মিনজালিকা আল আহাজা এর মধ্যে যেটা সবচেয়ে বেশি লাভজনক মনে হবে সেটা করবে এক এক সময় এক একটা লাভজনক মনে হবে ওয়ালিল ইমাম আতিয়াহমুল আমান ইমাম তাকে তাদেরকে ভিসা দিতে পারে কি দিতে পারে মুসলিম শাসক কাফেরদেরকে নিজের দেশে আসার জন্য ভিসা দিতে পারে ওয়ালি আহাদিহিম এবং তাদের ব্যক্তি বিশেষকে ভিসা দিতে পারে ওয়ালাস্তুফি কৌলু তালা ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারা কাফাজির হু এক্ষেত্রে আল্লাহ তালার বাণী হলো কোনো মুশ্রিক যদি তোমার আশ্রয়ে আসতে চায় তুমি তাকে কি দাও আশ্রয় দাও তাহলে আশ্রয় নিয়ে সে মুসলিমদের হালত জানবে মুসলিমদের অবস্থা বুঝবে তখন ইসলাম গ্রহণের তার সুযোগ হবে আচ্ছা, আচ্ছা ইসলাম লা ইল্লা কারণ ইসলামে তাদের আসতে হলে মুসলমানদের সাথে তাদের মিশতে হবে এই মিশার সুযোগটা তাদের করে দিতে হবে কি রেড্ডিনা ব্রিটেনের সাংবাদিকা কি করার জন্য আসছিল আফগানিস্তানে যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য সে কি করেছিল ইয়ে এসেছিল তালেবানদের হাতে কি পড়ছে বন্দী হয়েছিল কিছুদিন থেকেছিল পরে দেশে গিয়ে সে কি হয়ে পড়েছে মুসলিম আর মুসলিম হয়েছে কেন সে সেটাও বলেছে মূল কথা হলো তালেবানদের আচরণে সে কি হয়েছে প্রভাবিত হয়ে পরে ইসলাম গ্রহণ করে ফেলেছে এবং তাদের আচরণটাকে সে অনেক প্রশংসনীয়ভাবে পরবর্তীতে কি করেছে লিখেছে প্রকাশ করেছে এটাই ওয়ামা আরিফাতি হজ্জাতিহিম ওয়াসিরাতিহিম মুসলমানদের দলিল কি এটা তার বোঝা দরকার তাদের চরিত্র কি এটা দেখা দরকার এই জন্য মিশতে দেওয়া হবে ওয়াইজান ফাকাতির আম্মা তাকাউল হাজাত ইলা তারাদ্দুদিত তুজ্জারি আসবাহিম এমনিভাবে অনেক ক্ষেত্রে প্রয়োজন দেখা দেয় যে মুসলিম দেশে তাদের বণিকরা আসবে এবং অন্যান্যরা অন্যান্য শিল্পকর্মীরা আসবে তাহলে মুসলমানদের দেশ কি হবে সমৃদ্ধ হবে এই সমৃদ্ধির জন্য তাদের চিকিৎসকের প্রয়োজন হতে পারে তাদের বিভিন্ন ধরনের প্রকৌশলীর প্রয়োজন হতে পারে বণিকদের প্রয়োজন হতে পারে এই জন্য এই বণিকদের শিল্পীদের কৌশলীদের তারা আসার জন্য সুযোগ করে দিবে ওয়ুসালিহম বিমালিন ও বিগাইরি মালিন অমুসলিমদের সাথে মুসলিমরা সন্ধি করতে পারে মালের বিনিময়ে মাল ছাড়াও ফাইন্নালিল মুসলিমিনা ফাইন্নাল মুসলিমিনা রুবামা ইয়া দফুন আন মুকাতালাতিল কুফার কখনো হয়তো মুসলিমরা কাফেরদের সাথে মোকাবেলায় পারবে না বাহ্যিকভাবে তারা দুর্বল থাকবে ফায়াহতাজুনা ইলা সুলহে সন্ধির তারা কি হবে মুখাপেক্ষী হবে সন্ধির প্রয়োজন পড়বে ওয়ারুবামা ইয়াহতাজুন ইলাল মালে আর কখনো তাদের প্রয়োজন পড়বে কিসের মালের বিহি যে মালের মাধ্যমে তারা শক্তিশালী হবে অর্থনীতি তাদের সমৃদ্ধ হবে আউ ইলা মানু মিন সারি কৌমিন অথবা এক গোষ্ঠীর সাথে এক দেশের সাথে চুক্তি করতেছে অন্য দেশের সাথে যুদ্ধ করার জন্য যেন অন্য দেশের তাইলে এদের ব্যাপারে নিরাপদ থাকলে অন্যদের সাথে পুরা শক্তি ব্যয় করে কি করতে পারবে যুদ্ধ করতে পারবে এই তো কোনো কৌমের আক্রমণ থেকে রক্ষার জন্য তাদের সাথে চুক্তি করতে পারে যেন অন্যদের সাথে যুদ্ধে সম্পূর্ণ শক্তি বিনিয়োগ করতে পারে ফাইউজাহিদু আখারিনা তাহলে অন্যদের সাথে যুদ্ধ করতে পারবে এই বিভিন্ন উপকারিতার জন্য সন্ধি করতে পারে কিন্তু আয়াস যদি হয় তো বলবে যে না আমেরিকার সাথে সন্ধি করলে কি হয়ে গেল কি হয়ে গেল কাফের হয়ে গেল নওয়াজ আল্লাহ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب